ہمارے آج کے সালাতুল জুমা আদায় করার জন্য মাস্তিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ খতমে নবুয়াত এর উপরে আলোচনা হচ্ছিল ইসলামের মূল আকিদা তিনটি বিষয় এক নাম্বার হচ্ছে আল্লাহর হাদানিয়ত তৌহিদ দ্বিতীয় বিষয় রেসালত তৃতীয় বিষয় আখেরাত আমরা তাওহিদের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা এখানে করেছি তাওহিদের বিপরীত শিরিক আল্লাহর সঙ্গে অংশীদার বানানো এ বিষয় নিয়েও এখানে অনেক আলোচনা হয়েছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে রেসালাত আলাত এই রেসালাতের একটা অংশ হচ্ছে খতমে নবুয় আল্লাহ সুবাহান দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে সেটা আমরা আগে আলোচনা করেছি আল্লাহ সুবহান বলছেন অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে দানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই গোলামি করার জন্য মানুষ শুধুমাত্র আল্লাহর গোলামি করবে আর মানুষের জন্য আল্লাহ তারা অন্য সমস্ত মখলুককে গোলাম বানিয়ে দিয়েছেন চন্দ্র সূর্য মানুষের গোলাম আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া সবকিছুই মানুষের গোলাম সূর্য আমাদের আলো দেয় চন্দ্র আমাদের আলো দেয় নিয়মিত খ্যাতমত করে যায় এরকম দুনিয়াতে যত প্রাণী যত মখলুক এমনকি জমিন পর্যন্ত মানুষের গোলামি করে কার নির্দেশে আল্লাহর নির্দেশে এটা আমি আগেও আলোচনা করেছি যে আল্লাহর নির্দেশ দুই রকম একটা হচ্ছে তাকবিনী বা প্রাকৃতিক মানুষের দেহের মধ্যে ডাক্তাররা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু এই যে একটা মেশিন ফিট করা আছে এরকমভাবে রক্তটাকে পরিষ্কার করে এইখানে এসে থেমে যায় যে এটা কেন এরকম করছে কার নির্দেশে এখানে এসে সমস্ত চিকিৎসা বিজ্ঞানী থেমে যায় আল্লাহর যতক্ষণ পর্যন্ত ওর উপরে নির্দেশ রয়েছে অতক্ষণ পর্যন্ত সে ওখানে বসে রক্তটাকে পরিষ্কার করতে থাকবে ওখান থেকে রক্ত সাপ্লাই দেয় আল্লাহ সুবহান হুকুম সব মখলুক মেনে চলে মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন দুই রকম বিধান দিয়েছেন এক প্রকার বলেছিলাম তাকভিনি যা মানুষ মানতে বাধ্য হাত দিয়ে ধরা পা দিয়ে চলা কান দিয়ে শোনা চোখ দিয়ে দেখা নাক দিয়ে গ্রান নেওয়া এগুলোর ব্যতিক্রম মানুষ করতে পারবে না ইচ্ছে করলেও সে নাক দিয়ে খেতে পারবে না চোখ দিয়ে শুনতে পারবে না কারণ এগুলো ভিনি এগুলোর উপরে আল্লাহর নির্দেশ ওরকম আছে ওরা আল্লাহর কাছে আল্লাহর হুকুম মেনে চলে দ্বিতীয় প্রকার হচ্ছে তাশ্রী শরিয়াতের বিধান এই শরিয়াতের বিধান নবীদের মূল দাওয়াত একটাই ছিল আমি এটা গত জমাতে আলোচনা করেছিলাম জাল্লা আল্লাহ সুবাহ একটা মাহফিল সাজিয়েছেন এই পৃথিবীতে একটা ওয়াজ মাহফিল আমি গত রাত্রে মাহফিল করেছি সিলেটে আসছি কিছুক্ষণ আগে সিলেটের অনেক বড় মাদ্রাসা গহরপুর মাদ্রাসা অনেকেই নাম জানেন ওর একার বড় পিস ছিলেন শাইখুল আদিস আল্লামা নুর উদ্দিন গওহারপুরি রহমতুল্লাহ আলাই ওনার মাদ্রাসায় মাহফিল ছিল সারা রাত্র মাহফিল অনেক বক্তাদের নাম আমি বললাম যে আমার তো জুমা পড়াতে হবে ওই শেষ রাত্রে বয়ান করে গেলে আমি জুমা পড়তে পারবো না তো আমাকে এসার পরে দিল প্রায় সোয়া দুই ঘন্টার মতো আলোচনা হল অনেক বক্তাদের নাম কোন বক্তার নাম বড় অক্ষরে দেখা যায় মাহফিল যখন শুরু হয় তখন কি বড় অক্ষরের বড় বক্তা আগে আসে না নিচের দিকে ছোট বক্তা আগে আসে নিচের দিকের ছোট বক্তারা আগের থেকে আসতে থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহান এই পৃথিবীতে তার তাওহিদ প্রচারের জন্য আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য লাইল্লাহর দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রসুলদের বক্তাদের তালিকা তৈরি করলেন এই তালিকায় আদম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সব নবীদের নাম ছিল এই তালিকার মধ্যে সর্ব প্রধান এবং সর্বশ্রেষ্ঠ বড় অক্ষরে যার নাম তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়ার মাহফিল যখন শুরু হল মাহফিল শুরু হল বক্তা এক একজন করে আসতে শুরু করলেন আদম আসলো মুসা আসলো নুহু আসলো এই দিনই দাওয়াতের তিনটা স্তর ছিল মানুষের জীবনে যেমন একটা শিশুকাল একটা যৌবনকাল একটা বার্ধক্য ঠিক এরকম ভাবে ইসলামের শিশুকাল ছিল নূ সালামের আগ পর্যন্ত এই সময়ে শুধুমাত্র সেইদের দাওয়াত ছিল মানুষ শিরিক করবে না আল্লাহর একত্ববাদ বিশ্বাসী হবে আল্লাহর ইবাদত করবে এটাই তাদের আকিদা রাখলেই তারা হাল চাষ করবে এটা ইবাদত কবর দিলে তা আবাদত ওই যে আদমের এক ছেলে হাবিল যখন কাবিল যখন হাবিলকে হত্যা করল মাটি দিবে কেমনে এটা তার জানা নেই আল্লাহ রাব্বুল আলমিন একটা ফেরেস্তাকে পাঠাইলেন আর একটা মরা ফেরেস্তা নিয়ে কাকের সুরত ধরে কবর দেওয়া শিখাইল এইভাবে নূহ সালাম পর্যন্ত যে হইগুলো আসে এগুলো ছিল বিভিন্ন বিষয় নিয়ে নুহ নূহ সালামের থেকে মানুষের মধ্যে শিরিক ঢোকা শুরু করলো এই জন্য নুহ আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমী শরিয়াত দিয়ে প্রেরণ করলেন এখান থেকে নবুয়াতের রেসালাতের যৌবন শুরু হল ঈসা আলাইহিসালামের ইব্রাহিম আলাইহিসালাম পর্যন্ত যৌবন ছিল এরপরে আস্তে আস্তে শেষ দিকে আসতে থাকে মুসা আলাইহিসালাম ঈসা আলাইহিসালাম আসলেন ঈসা আলাইহিসালাম এসে ভবিষ্যৎবাণী করে গেলেন সুরায় সফের ভিতর আছে وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا ঈসা আলাই সালাম বানি ইসরাইলকে উদ্দেশ্য করে বললেন হে বানি ইসরাইল ইন্নি রসুল্লাহ ইলাইকুম আমি তোমাদের প্রতি রসুল হিসেবে আগমন করেছি তোমাদের প্রতি গোটা বিশ্ববাসীর জন্য নয় বানি ইসরায়েলদের জন্য আমি আমার আগের যে কিতাব তাওরাত সেই কিতাবকে আমি সমর্থন করছি তার সত্যায়ন করছি আর আমি একজন রসুল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি একজন রাসুল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি আদি যিনি আমার পরে আসবেন আমার পরে যার আগমন ঘটবে সেই নবী যখন আসবে সেই নবীর প্রতি তোমরা ইমান আনবে তাকে সাহায্য সহযোগিতা করবে ইয়াতি মিম্বাদি ইসমুহু আহমাদ তার নাম হবে আমাদের নবীজির নাম আসমানবাসীদের কাছে আহমদ দুনিয়াতে মোহাম্মদ আহমাদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী আল্লাহ সুবাহ আর প্রশংসা আসমানে ফেরেস তারা করে জমিনের মাখলুকাত করে আসমানে সেজন্য আল্লাহর প্রশংসা যে যত বেশি করতে পারে তার তত মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীজির নাম আসমানে করেছেন আহমাদ মানে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী আর দুনিয়াতে মুহাম্মদ মুহাম্মদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত তার মানে দুনিয়াতে যত মানুষের প্রশংসা হবে যত মাখলুকের প্রশংসা হবে কেমন পর্যন্ত যার প্রশংসা স্থায়ী থাকবে তিনি হচ্ছেন এক ব্যক্তি মোহাম্মদ সাল্লাম এই জন্য তিনি মোহাম্মদ আল্লাহ আকবার কত মহাদ্দিসিনে কারাম বের করেছেন মোহাম্মদ আহমদ এই দুইটা নামের মধ্যে একটা অক্ষর ও নোক্তাওয়ালা অক্ষর নাই আরবিতে অক্ষর কয়রকম দুই রকম কিছু নোক্তাওয়ালা কিছু নোক্তা ছাড়া আমাদের নবীজির যে প্রসিদ্ধ দুইটা নাম আহমদ এবং মোহাম্মদ এর মধ্যে কোনো নোক্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই নবীর নামের মধ্যে কোনো কালো ফোটা নেই নোক্তা নেই ওই নবীর চরিত্রের মধ্যে আদর্শের মধ্যেও কোনো কালো নোক্তা নেই বুঝুন ভান মুহাম্মদ বলতে গেলে নামটা ঠোঁটে ঠোঁট লেগে যায় আল্লাহ রব্বুল আলমিন যেন জানিয়ে দিচ্ছেন যেই নবীর নাম বলতে গেলে ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যায় ওই নবীর আদর্শ যদি কোনো সমাজ কোনো জাতি কোন দেশ কোন মানুষ যদি বাস্তবায়ন করে তাহলে সেই সমাজের মানুষের অন্তরের সঙ্গে অন্তর মিলে যায় আজকে কেন এত সমস্যা নবীর আদর্শ ভালো লাগে না নবীর নামে মিলাদ পড়তে ভালো লাগে খারাপ লাগে না মিষ্টি খাওয়া যায় কিন্তু আদর্শ বাস্তবায়নের বিষয় আসুক তখন আর থাকে না এই নবীদের সিলসিলা শুরু হল সর্বশেষ নবী আসলেন এসে ঘোষণা করলেন যে আমি তেলাওয়াত করেছি ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া হে দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সমস্ত মানুষের কাছে রাসুল হিসাবে আগমন করেছি সুরায় আরাফ একশো আটান্ন নম্বর আয়াত জামিয়ান সমস্ত মানুষের জন্য কোন এলাকার জন্য না খাস কোন সময়ের জন্য না কামত পর্যন্ত নবুয়াত এবং রেসালাতের যত ধারাবাহিকতা ছিল প্রধান মেহমান আসার পরে আর কারণ নবী হওয়ার কোনো সুযোগ নেই প্রধান বক্তা যখন মাহফিল শেষ করে দিল এবারে মাহফিল শেষ এই কিছুক্ষণের মধ্যে মাইক খুলে ফেলল মাইক খুলে ফেলল সামিয়ানা খুলে ফেলল লোকজন চলে গেল ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এটা আকিদার বিষয় আমরা বলি আসাদু আন্না মোহাম্মদান এর মানে এতটুকু না যে আপনি খালি সাক্ষী দিয়ে ছেড়ে দিলেন এর মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল এগুলো অনেক বিষয় ইনশাল্লাহ আলোচনা আমরা করব আমি এখন যদি একটা অংশ নিয়ে আলোচনা করছি খাতমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এর পরে আর কোন নবী আসবে না এই জন্য কোরআন বলছে ইন্নে রাসুল্লাহ আমি সমস্ত মানুষের কাছে রসুল এর পরের অংশ আল্লাহ তারা বলছেন ওই মহান আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসাবে আগমন করেছি যার ক্ষমতা আসমানে আর জমিনে যার ক্ষমতা সর্বত্র ইঙ্গিত করা হল আল্লাহর ক্ষমতা যেখানে যেখানে পর্যন্ত আছে এবং যতদিন পর্যন্ত আছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রেসারত এবং খতমানুবত ততদিন পর্যন্ত তত জায়গায় থাকবে এরপরে আর কোন নবী আসতে পারবে না এরপরে আর কোন রসুল আসবে না এরপরে যদি কোনো ব্যক্তি নবুয়াদ দাবি করে সালাদ দাবি করে সে ব্যক্তি দাজ্জাল আল্লাহ নবী সাবধান করেছেন সালাসুন আদকাজাবুন তিরিশটা মিথ্যাবাদী আসবে কয়টা দাজ্জালুন এরা সত্য মিথ্যা মিলাইবে দাজ্জাল হবে কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবিউল্লাহ এদের প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর নবী নবুয়ার দাবি করবে আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন আল্লাহ তারা এজন্য কত সতর্কতা অবলম্বন করেছেন আল্লাহর নবীর কোন পুত্র সন্তান জীবিত ছিল কেন জীবিত ছিল না কোরআন বলছে কোরআনুল করিম সুরায় আজাবের চল্লিশ নম্বর আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমাদের কারো কোন পুরুষের পিতা নন কোন পুরুষের পিতা নন পুরুষ সন্তানগুলো সব মরে গেল মেয়ে সন্তানগুলো ছিল কেন পুরুষ সন্তানগুলো চলে গেল তাফসির লেখে পুরুষ সন্তান যদি থাকে তাহলে খুব সম্ভাবনা আছে দেখেন না পীর সাহেবদের গদ্দিন আসেন পীর পীর থাকা অবস্থায় পীরের ছেলেকে বলতে হবে শাহ সাহেব কি বলতে হবে শাহ সাহেব আর মরলে পরে গদ্দিন আসিন মানে পীরের একটা গদ্দি আছে এগুলো সব ফার্সি শব্দ আমি বলি না যে এর উৎপত্তি ফার্সি ইরান থেকে নাসিন ফার্সি শব্দ মানে যে বসে তার মানে হচ্ছে গদ্দি নাসিন গদ্দি পর বয়েঠে নেওয়ালা গদ্দির উপরে যে বসে থাকে তাকে বলা হয় কি আল্লাহর নবীর এমন কোন গদ্দি ছিল নাকি দুনিয়াতে নিয়ম হল কোন রাজার ছেলে রাজা দাবি করে পীরের ছেলে পীর দাবি করে অথচ সবাই জানে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়ালেখা না করলে হতে পারে নাকি যোগ্যতা অর্জন না করলে হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর যদি পুত্র সন্তান থাকত সন্তান নাই তারপরেও আলী রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামাতা ছোট মেয়ের জামাতা আমরা সমস্ত সাহাবিদেরকে মহাব্বত করি ভালোবাসি আলী রাদি আল্লাহ আনহুকে ভালোবাসি মহাব্বত করি তার মানে এই নয় যে আলী রাজি আল্লাহ তালাহুকে মহাব্বত করতে গিয়ে আগের যে কয়জন সাহাবি তাদের গালিগালাজ করবো কালকে আমাকে একজন ফোনে জিজ্ঞেস করলো যে হুজুর আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম নাকি গাদিরে খুমে সিয়েদের একটা হাদিস গাদিরে খুমে আলীকে খলিফা নিযুক্ত করে গেছেন আমি বললাম যদি আলী রাজি আল্লাহ তালানহকে আল্লাহ রসুল খলিফা নিযুক্ত করে থাকতেন তাহলে আবু বকরকে ওমরকে ওসমানকে যখন খলিফা বানানো হল ওমর আলী কেন তার বিরুদ্ধে জেহাদ করলেন না ইমাম হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন কিসের জন্য ইয়াজিদ তার দৃষ্টিতে খলিফা হওয়ার যোগ্য নয় ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য নয় বলে যখন এমাম হোসাইন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং পুরান নবীর পরিবার নিয়ে জীবন দিলেন বোঝা গেল আবু বকর অমর ওসমান যদি সত্যিকার খলিফা না হতেন যোগ্য খলিফা না হতেন তাহলে আলীর জন্য হাসানের জন্য হোসাইনের জন্য ফরজ ছিল তার বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক কিনা তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন না যুদ্ধ করলো কার সাথে এসে ইয়াজিদের বিরুদ্ধে বোঝা গেল আগের তিনজন ঠিক ছিল কি ছিল এর চার কোনো প্রমাণ লাগবে শিয়াদেরকে জিজ্ঞেস করো যদি আবু বকর ওমর খলিফা সঠিক না হয়ে থাকেন তাহলে আলী কি রাজি আল্লাহ ভয়তে কি তাহলে উনি চুপে গেছিলেন ওনাকে যদি আল্লাহ রসুল সাল্লাম খেলাফত দিয়ে থাকেন এটা একটা আমানত সেই আমানত প্রকাশ করা দরকার ছিল সে আমানতের জন্য যুদ্ধ করা দরকার ছিল বরং আলী রাজি আল্লাহ তালা তো তাদের খেলাফত মেনে নিলেন তাহলে বোঝা গেল এই যে আমাদের দেশে শিয়া যেটা আমি দুইজন আলোচনা করেছি আগে কাদিয়ানি এই লোকগুলোকে তৈরি করেছে কারা আমি একটু পরে আসতেছি বলছিলাম আল্লাহর রসুল সাল আলাইসাল্লামকে পরিষ্কার করে দিলেন মা কানা মোহাম্মাদুন আবা আহাদিমির রেজালিকুম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন পুরুষের পিতা নন পুরুষ সন্তান থাকলে লোকেরা তাকে নবী দাবি করবে ওইটাই বলছিলাম যে পুত্র নাই তারপরেও জামা তাকে ধরে নবী বানানো শুরু করে দিল নবীর ওসি নবীর খলিফা আর পুত্র থাকলে কি অবস্থাটা হতো আল্লাহ তালা সেই জন্য সোরা হাজাবের চল্লিশ নম্বর আয়াতে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম জালিকুম এই আয়াতটাকেও নিয়ে গেছে মিলাদ পড়তে অথচ কতবার গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহর নবীর খতমে নবুয়তের আয়াত এইটা পরে মিলাদ শুরু করে বা কানা মোহাম্মদ শুরু করে দিল কি পরে ও নিজেও জানে না পরিষ্কার বলা হচ্ছে মা কানা মুহাম্মদ আবা আহাদিম আহাদিমির জালিকুম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন পরিষ্কার হয়ে গেছে না কেন পিতা নন ওয়ালাকির রসুল আল্লাহ বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল তোমাদের সঙ্গে তার সম্পর্ক রেসালাতের সম্পর্ক তিনি তোমাদের রসুল তোমরা তার উম্মত এ ছাড়া আর কোন সম্পর্ক নেই তিনি আল্লাহ নন আল্লাহর অবতার নন আল্লাহর পুত্রও নন খবরদার বাড়াবাড়ি করবে না এজন্য তোমরা সাক্ষী দাও স্পষ্ট হবে সাধু আন্না মোহাম্মদান আব্দুহু রাসুল আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর আব্দ গোলাম আল্লাহর গোলাম আল্লাহ নন এই সাক্ষী দেয় আবার কত বাড়াবাড়ি ওয়াখাতামান্নবীন এবং খাতাম খাতাম বলা হয় যা দ্বারা সিল মারা হয় খাতামন্নবীন গোলাম আহমদ কাদিয়ানি তর্জমা করেছে খাতাম মানে আংটি মানে শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী শেষ নবী নন নবুয়াতের দরজা উনি খুলে দিচ্ছেন আল্লাহর রসুল আলী ওসাল্লাম এই হাদিসের আয়াতের ব্যাখ্যা বলেছেন যে আমাকে আল্লাহ তারা পাঁচটা জিনিস দান করেছেন তাদের একটা হচ্ছে অখুতিমা বিয়ান আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা নবুয়তের ধারাবাহিকতাকে মোহর করে দেওয়া হয়েছে শিলগলা করে দেওয়া হয়েছে এরপরে আর কোন নবী আসবে না ফালা নবী আবাদি ওলা উম্মতাবাদ উম্মতি ওলা শরিয়াতাবাদ শরিয়াতি আমার নবুয়তের পরে আর কার নবুয়াত আসবে না আমার রেসালাতের পরে আর কোন রসুল আসবে না আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না আমার শরিয়াতের পরে আর কোন শরিয়াত আসবে না যদি দাবি করে সে কি দজ্জাল সে দাজ্জাল আল্লাহ রসুল বলে গেছেন দাজ্জাল আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না এবার আসুন আমরা দেখি কোন ফাঁক ফকর আছে কিনা আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের নবুয়াদ থাকাকালীনই জীবিত থাকা অবস্থায় একজনে নবুয়াদ দাবি করল ইয়ামান থেকে মুসাইলামাতুল কাজাব মুসাইলামা এই মুসাইলামা নবুয়াদ দাবি করল কিছু লোক তার উন্মত হলো এবং সে আল্লাহর নবীকে পত্র লেখল চিঠির ভাষা মিন মোসাইলামা তারাসুলিল্লাহ ইলা মোহাম্মদিন রাসুলিল্লাহ আল্লাহর চিঠির উপরে লেখা থাকে আরবের নিয়ম হল এরকম কে পাঠাচ্ছে কার কাছে ওটা এইভাবে লেখা থাকে আল্লাহর নবীর চিঠিতে বলা আছে মিন রাসুলিল্লাহ মিন মোহাম্মদ রসুলিল্লাহ ইলা অমুক মোহাম্মদ আল্লাহ রসুলের পক্ষ থেকে অমুকের প্রতি তো এই মুসাইলামা আল্লাহর নবীর কাছে পত্র লেখল মিন মুসাইলামা তা রাসুলিল্লাহ ইলা মুহাম্মদ রাসুলিল্লাহ আল্লাহর নবী আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল মোহাম্মদের প্রতি তার মানে নিজেরটাও মানল আল্লাহ রসুলকে মানল সে এটা ভাগাভাগি করার কি এরপরে লেখল ফাইনাল আরদা নিসফুহা লি অনিসফুহা লাকা ফাইন্নি কদ উশরিক্তু বিকা ফিন আমাকে আপনার সঙ্গে নবুয়াত এবং রেসালাতের ব্যাপারে অংশীদার করা হয়েছে সুতরাং অর্ধেকটা পৃথিবীর নবিয়ার রসুল আমি আর অর্ধেকটার নবী রসুল আপনি কিন্তু দুর্ভাগ্য কোরাইশ বংশের যে তারা আপনাকে মানে নাই আপনার বিরুদ্ধে আপনার জুলুম করেছে এখানে আবার একটু আল্লাহ রসুল কাছে ভালো হওয়ার চেষ্টা করলো আল্লাহর নবী এবারে দেখেন পরিষ্কার হওয়ার বিষয় ওর কাছে কোন প্রমাণ চাইছেন প্রমাণ চান নাই আল্লাহর নবী ওই চিঠিরই অপার পৃষ্ঠা লিখে দিলেন লেখাই দিলেন মিন মুহাম্মদ রসুল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব সালামুন আলা মানিত্তাবাল হুদা ফাইনাল আওদা কুল্লু হালিল্লাহ ইউরিসুহা মাইয়া এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আল্লাহর রসুল মোহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী আমার প্রতি কি বললেন তার কাছে নবুয়াতের প্রমাণও চান নাই যে তুই যে নবী তোর প্রমাণ কি তুই যে আল্লাহ রসুল তার প্রমাণ কি বোঝা গেল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পরে কোন নবী আর রসুল আসার কোন পথ খোলা থাকলে তাহলে আমরা তার কাছে প্রমাণ চাব যেহেতু রাস্তাই খোলা নাই যদি কোন ব্যক্তি নবুয়াদ দাবি করে রেসারত দাবি করে সঙ্গে সঙ্গে বুঝতে হবে আল্লাহর নবী যাদের সম্পর্কে সাবধান করেছেন দাজ্জাল আসবে মিথ্যাবাদী আসবে এটা তারই একজন আল্লাহ নবী নিজে কোনো প্রমাণ চান নাই চিঠি লিখলেন বিন মোহাম্মদিন রসুলিল্লাহি ইলা মুসাইলামাত আল কাজ্জাব আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে ইয়ামানের মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়ত অনুসরণ করেছে ফাইনাল আর কুল্লুহালিল্লা জমিন অর্ধেক তোমার অর্ধেক আমার তা না গোটা জমিনের মালিক আল্লাহ এবং তিনি যাকে ইচ্ছে করে নবাদ দান করেছেন আমাকে তিনি গোটা জমিনের রসুল করে পাঠিয়েছেন ইন্নি রাসুল উল্লাহ ইলাইকুম জামিয়া ইয়া ইউহান্নাস কুল ইয়া ইউহান্নাস হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আমি গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে কোন রঙের পার্থক্য নেই এলাকার পার্থক্য নেই সমস্ত রঙের মানুষের কাছে সমস্ত কালারের মানুষের কাছে সমস্ত ভাষার মানুষের কাছে সমস্ত এলাকার মানুষের কাছে কামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে আমি সমস্ত মানুষের প্রতি রাসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি কোন রসুল আসার সুযোগ নেই মোসাইল আমাকে জবাব দিয়ে দিলেন কোন নবী রসুলের কোন সুযোগ আছে আর এরপর আসুন সাহাবিদের এজমা এজমার মধ্যে সমস্ত সবচেয়ে বড় এজমা সাহাবিদের এজমা আল্লাহর নবীর মৃত্যুর পরে চতুর্দিকে ফেতনা দেখা দিল এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্যের সম্রাটটা আগের থেকে ওপ পেতে আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরলে আমরা হামলা করব একদিকে অবস্থা আর একদিকে মোসালামাতুল কাজাবের নবুয়াত খুব জোর সরে চলা শুরু করলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে একদল মোরতাদে ওখানে গিয়ে মরিদ হয়ে গেছে এরপরে মুসলমানদের মধ্যে একদল মানুষ যারা মোনাফেক ছিল তারা মোরতাদ হয়ে গেল ধর্ম ত্যাগ করল আল্লাহর নবীর জীবদ্দশায় একটা যুদ্ধের জন্য একটা দল তৈরি করেছিলেন আল্লাহ নবীর পালক নাতি উসামার নেতৃত্বে এটাও আল্লাহ নবীর অবস্থা খারাপ দেখে তারা রয়ে গেছিল এদের পাঠানোর বিষয় আর একদিকে একদল লোক জাকাত দিতে অস্বীকার করল চতুর্মুখী ফেতনা অমর আব্দুল খত্তাবের মতো লৌহ মানব আবু বকরকে গিয়ে অনুরোধ করছে যে আবু বকর এই মুহূর্তে চতুর্মুখী সমস্যা যারা জাকাত দিতে অস্বীকার করেছে এরা তো আর ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই এদের বিরুদ্ধে এখন কিছু বলার দরকার নাই আগে অন্য বিষয়গুলো মোরতাদদের বিচার করে নেই মোসাইলামাতুল কাজদা ওই মিথ্যা নবী দেবতা বিচার করে নেই ওর সাথে যুদ্ধ করে এরপরে আমরা এদেরকে দেখব যেহেতু এরা ইসলাম থেকে সরে যায় নাই আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালা আনহু আল্লাহ আকবার কি কঠোর এবার স্থির এটার নাম ইমানি দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর নবীর মৃত্যুর পরেও অমর বিন খত্তাব তরবারে নিয়ে নেমে গেছেন যে বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে তার গরদানটা উড়িয়ে দেব যে কারণে সাহাবিদের মধ্যে বিষয়টা স্পষ্ট ছিল না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু যেহেতু ওই দিন আল্লাহ রসুল সরকার একটু সুস্থ ছিলেন উনি কোন খ্যাত খামারে গিয়েছিলেন খবর পেয়ে দ্রুত চলে আসলেন আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল আয়সার হুজরা যেখানে এখন কবর ওখানে ঢুকে পড়লেন চাদর দিয়ে ঢাকা দেখলেন চাদরটা খুললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে খেলেন আর বললেন তিবতা হাইয়ে না মাইয়ে আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থা পবিত্র এই বলে আবার চাদরটা ঢেকে জনসমক্ষে আসলেন লোকেরা চিন্তা করলো যে এইবার সঠিক খবর পাওয়া যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু প্রথম এসে যে ঘোষণা করেছেন মুসলিম জাতির জন্য বিরাট শিক্ষা একদিকে দৃঢ়তা একদিকে আকিদা পরিষ্কার করে দিলেন তিনি শুরুতেই করে বললেন আলামান কানায়া আবুদু মুহাম্মদ আনফালিয়া কাদমাতা অমুসলিম মুসলমানেরা যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইবাদত করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূজা যারা করতে তারা জেনে রাখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছেন আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ তালা জীবিত আছেন এরপরে কোরআনের আয়াত পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم এই পুরো আয়াত পড়লেন যেটা হোনাইনের যুদ্ধে নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছেন খবর হয়ে গেছিল সেই সময় নাজিল হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আল্লাহর একজন রসুল ইতিপূর্বে যত নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন তারা সকলেই মরে গেছেন ও কুতিলা এখন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে যান অথবা নিহত হন আফা ইম্মা তাও কুতিলা ইন আকাবিকুম তোমরা কি তাহলে আবার সেই পশ্চাতে ফিরে যাবে সেই জাহিলি যুগে ফিরে যাবে এ আয়াত শোনা মাত্র আবু বকরের আয়াত শোনা মাত্র অমরের হাত থেকে তরবারি পড়ে গেল সাহাবাই কেরাম বুঝতে পারল নিশ্চিত হলেন যে আল্লাহ রসুল আর দুনিয়াতে নেই সকলের চোখে পানি আসলো আবু বকর এখানেও দিল তার পরিচয় দিলেন এরপর এই বিষয়টা যখন আসলো অমর বিন খত্তাবের মতো লৌহ মানব গিয়ে বলছে যে আবু বকর এই মুহূর্তে চতুর্মুখী সমস্যা যারা জাকাত দিতে অস্বীকার করেছে ওরা তো ইসলাম থেকে সরে যায় না ওদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা দরকার নাই বুখারির হাদিস আল্লাহর নবীর সাহাবি আবু বকর বললেন ও অমর জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে আর ইসলামের মধ্যে এসে এখন শিয়াল হয়ে গেছ জেনে রাখো আল্লাহর কসম যারা নামাজের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করেছে নামাজ আদায় করবে জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে লড়াই করব শুধু তাদের বিরুদ্ধে নয় আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা জাকাত দিত এখন যদি সেই বকরির বাচ্চা পর্যন্ত জাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে লড়াই করব যারা উটের জাকাত দেওয়ার সময় উটের সঙ্গে রশিটা দিত আজকে যদি সে রশ্মি দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব পরিষ্কার হয়ে গেল অমর বুঝতে পারলেন যে এটা ইমানই তাকত ইমানই শক্তি সঙ্গে সঙ্গে তিনি একমত হয়ে গেলেন এরপরে দেখা গেল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে যারা জাকাত দিতে অস্বীকার করলো তারা বললো আমরা জাকাত ঠিক মতো দিব ওদিকে যারা হামলার জন্য প্রস্তুত নিয়েছিল তারা বুঝতে পারলো যে আল্লাহ রসুল সালামের সাহাবি আবু বকর নেতৃত্বের যোগ্য তৈরি হয়েছেন তিনি আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেভাবেই দিবেন এরপরে মোসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে সৈন্য পাঠানো হল ইয়ামামার যুদ্ধ হল প্রায় দশ হাজার সাহাবি সেখানে শহীদ হলেন এরপরে মোসাইলামাতুল কাজাবকে সেখানে জবাই করা হল বোঝা গেল সাহাবা একরাম কি মোসাইলামাতুল কাজাবের কাছে কোন দলিল চেয়েছিল আল্লাহর নবীর নবুয়তের পরে আর কোন নবী যদি আসার সুযোগ থাকত আল্লাহর নবী নিজে ওই মোসাইলামাতুল কাজাবের কাছে প্রমাণ চাইতেন নবীর পরে নবীর সাহাবিরা মোসাইলামাতুল কাজাবের কাছে প্রমাণ চাইতেন কোন প্রমাণ চান নাই বরং বিনা প্রমাণে যেহেতু নবত আসার কোনো সুযোগই নেই সুযোগ থাকলে প্রমাণ চাওয়া হয় যেহেতু নবী রসুলের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবীকে দিয়ে নবুয়াদকে মোহর করে দেওয়া হয়েছে আল্লাহর নবী সর্বশেষ মেহমান সর্বশেষ বক্তা এসে গেছেন এরপর আর কোন নবী আসবেন না সেজন্য সাহাবা একরাম মোসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন কোনো প্রমাণ চাইতে যান নাই অমুসলমান পরিষ্কার হয়ে গেল কেরামত পর্যন্ত যত নবী নবিয়ার রসুলের দাবিদার আসবে সাহাবায় কেরাম যেভাবে আবাতুল কাজাবকে দুনিয়াতে বিদায় করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে কেমন পর্যন্ত যত মিথ্যা নবীদার নবী রসুল দাবি করবে তাদের পরিণতি হচ্ছে তাকে হত্যা করে দিতে হবে আজকে বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানের উম্মত আছে মসজিদ আছে বক্সিবাজার যান এইগুলো কোথেকে আসলো এই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়াদ দাবি করেছে এর জন্ম হয়েছিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় ইংরেজ শাসনের আগ মুহূর্তে আঠারোশো উনচল্লিশ অথবা আঠারোশো চল্লিশে তার জন্ম হয়েছিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এরপরে দেখা যায় যে আঠারোশো সাতান্ন সনের হাঙ্গামার সময় ওই যে যুদ্ধ হল সে সময় তার বয়স ছিল ষোলো সতেরো বছর এরপরে সে আস্তে আস্তে মাদ্রাসায় পড়ে আর কিতাবাদি পড়ে প্রথমে খুব বুজুর্গ হয় এরপরে আস্তে আস্তে পীর হয় সুফি এরপরে সে দাবি করলো মুজাদ্দিদ কি দাবি করলো মুজাদ্দিদ যেমন দাবি করে আমাদের দেশে বহুত মুজাদ্দিদ আছে এই সিলসিলা এইভাবেই চলে সব মুজাদ্দিদ সংস্কারক এরপরে আস্তে আস্তে কিছুদিন পরে দাবি করলো জিল্লি নবী মানে ছায়া নবী পূর্ণাঙ্গ নবী না এরপরে এরপরে গিয়ে আঠারোশো একানব্বই সনে সে দাবি করল মাসিহে মাউদ এর আগে দাবি করছে ইমাম মাহাদি এরপরে মাসিহে মাউদ ইসা আল্লাহ সালাম যে আসবে এই সেই ইসা এরপরে উনিশশো এক সালে গিয়া সে দাবি করল আমি এখন পূর্ণাঙ্গ নবী এই নবীর ওহিও আছে কতগুলো আমি আলোচনা করবো তার হাদিস আছে আমার কাছে তাদের কোরআনের তর্জমা আছে এগুলো বাসায় সবই আছে এই নবী দাবি করল ইংরেজরাও তখন যেহেতু তখন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছিল ভারতবর্ষে এই কথা আমি আগেও বলেছি ইংরেজরা এই দেশ যখন দখল করল তখন তারা এদেশে দালাল পাঠালো গোয়েন্দা পাঠালো আমরা ভারতবর্ষ দখল করেছি আমাদের শাসন কিভাবে স্থির হতে পারে সেজন্য রিপোর্ট তৈরি করো ভারতবর্ষের থেকে তিন বছর ঘুরে তারপর রিপোর্ট তৈরি করা হলো ভারতবর্ষে ইংরেজদের শত্রু হিন্দু নয় বৌদ্ধ নয় অন্য কোন ধর্মের লোকেরা নয় একমাত্র শত্রু মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ইংরেজরা তাদের শাসনকে পাকাপোক্ত বলে মনে করতে পারে না কারণ মুসলিমদের কোরআন আছে মুসলিম মানেই হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী তারা অন্য কারোর সামনে আত্মসমর্পণ করবে না মুসলিমদের একজন নেতা আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন পর্যন্তের জন্য নেতা মুসলিমদের দিন আছে তারা কারো সামনে মাথা নত করবে না সুতরাং যদি এই দেশ থেকে মুসলিমদেরকে বিদায় করা যায় তাহলেই কেবলমাত্র তোমাদের শাসন স্থায়ী হবে এজন্য কিছু রিপোর্ট দেওয়া হলো পরামর্শ দেওয়া হলো ইংরেজরা পরামর্শ আগেও দিয়েছে এখনো দিচ্ছে মিলও আছে অনেকটা পরামর্শ দিল এক নাম্বার কাজ হল মুসলমানদের প্রাণের স্পন্দন কোরআনুল করিমকে জ্বালিয়ে দিতে হবে দুই নাম্বার কাজ হল এই কোরআন যেখান থেকে প্রচারিত হয় মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করতে হবে তিন নাম্বার কাজ হল এই কোরআনের পক্ষে যে আলেমরা প্রচার করে এদেরকে হত্যা করতে হবে ইতিহাস যারা জানেন তারা জানেন এরপরে ইংরেজদের এই সব প্ল্যান বাস্তবায়ন করার জন্য কাজ হাতে নেওয়া হল ভারতবর্ষের গোটা ভূখণ্ডের প্রায় এক চতুর্থ অংশ জমি ছিল মাদ্রাসা মসজিদের নামে অকফকৃত দিল্লি শহরে প্রায় বারোশো মাদ্রাসা ছিল অক্ষ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল মাদ্রাসা মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হল কিছু বড় বড় মসজিদ মাদ্রাসাকে ঘোরা রাস্তাও বানানো হলো এরপরে ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক ডক্টর টামসন লিখেছেন দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআনুল করিমকে একাত্র করে আগুনে পড়ানো হয়েছে এরপরে ওলামায়ক রামদে হত্যা করা শুরু হল ওলামায়ক রামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছে দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে জুলনা হয়েছিল ওলামায় গ্রামদেরকে আগুনে পোড়ানো হলো তিনি লিখেছেন আমার তাবুতে গিয়ে মানুষ পোড়া গন্ধ পেলাম তাবুর পিছনে গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জনকে আনা হলো বলা হচ্ছে মৌলবীর দল হয়তো ইংরেজ শাসনের সামনে মাথা নত করবি ওদের আনুগত্য করবি নতুবা তোদেরকেও পুরানো হবে যেরকম ভাবে চল্লিশ জন পোড়ানো হচ্ছে বস্যীভূত করে দেওয়া হচ্ছে ডক্টর টামসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম ওই চল্লিশ জন আলেম প্রত্যেকে আগুনে পুড়তে রাজি হলো মরতে রাজি হলো ইংরেজ শাসনের সামনে আনুগত্য করতে মাথা নত রাজি হয় না কেউই তাদের মুখে কবিতা ছিল ডরতে নেই দুনিয়া মে মুসলমানো কিসি সে জব দৌলত ইমা মিলি উনকো নবী সে নাহনুল্লাদিন বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বকিনা আবাদা আমাদের দেহের সঙ্গে যান থাকা পর্যন্ত আমরা কারো সামনে মাথা নগত্য করতে জানি না মর্দে মমিন বাতিল সে হরগেজ खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं ওরা আমাদের হত্যা করলো মসজিদ মাদ্রাসা বন্ধ করলো কোরআন শরীফ পুড়িয়ে ফেললো তারপরেও দেখে যে ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবা আন্দোলনের মতো ছড়িয়ে পড়েছে আবার পরামর্শে বসলো পরামর্শদাতাদেরকে ডাকা হলো তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আনন্দকে হত্যা করেছি কেন এখনো ইংরেজ বিরোধী আন্দোলন চাঙ্গা হচ্ছে তখন ছোট ছোট বাচ্চা হাফেজদেরকে নিয়ে আট নয় বছরের হাফেজদেরকে নিয়ে ওদের সামনে হাজির করে বলল তোমরা যে কোরআন পড়িয়েছ কাগজের কোরআন পড়িয়েছো তোমরা যে মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ জেনে রাখো এই প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে তিরিশ পারা কোরআন সংরক্ষিত রয়েছে কালকে আবার তারা পুরা কোরআনকে জীবিত করতে পারবে কোরআন তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব নয় বাস্তব কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে ইউরিদুন আলী উৎফি ও নূর আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওই দুনিয়ার কাফের মোশরেক আর চায় মোনাফিকরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে অল্লাহ মুতিম্ম নূরিহি কিন্তু আল্লাহ তারা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালাউ কারিহাল কাফিরুন দুনিয়ার সমস্ত কাফের মুশরিক মুরতাদ একাত্র হয়ে চেষ্টা করলেও কোরআনকে ধ্বংস করতে পারবে ইংরেজরা পেরেছে বোঝা গেল যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই কোরআনের আইন যাদের ভালো লাগে না কোরআন হুকুম দিয়েছে পর্দা করো ইফতিজিং বন্ধ হয়ে যাবে কোরআনের স্পষ্ট আয়াত হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মমিনদের মেয়েদেরকে স্ত্রীদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেল বাপ করে নেয় পর্দা করে নেয় হেজাব করে নেয় না আলিকা নাই ফলাই না এটা যদি করা হয় তাহলে ওদেরকেও কষ্ট দিবে না উত্তপ্ত করবে না ইফতিজিং করবে না ও আমার জাতি আল্লাহ রব্বুল আলমিন যে হুকুম দিয়েছিলেন ইফতিজিং বন্ধ করার জন্য সেই হুকুমকে বাতিল করে যদি ইফতিজিং বন্ধ করতে চায় বন্ধ হবে না আরো বাড়বে আরো বাড়বে সুতরাং আজকে আমরা প্রশাসনকে জানাতে চাই যদি সত্যিকারই তোমরা ইফতিজিং বন্ধ করতে চাও কোরআনের বিধানের সামনে চলে আসো কোরআন যে বিধান দিয়েছে ওরা যদি টিজিং করে তার বিচার আছে যে না করলে অবিবাহিত হলে ওদেরকে জনসমক্ষে আনো পল্টন ময়দানে জমা করো রেডিও টিভি মিডিয়া সব জড়ো করো এদের সামনে একশো দোররা মারো আর বিবাহিত হলে পরে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও এই দৃশ্য যারা দেখবে যারা শুনবে জীবনে আর ইফতিজিং এর নাম মুখে নেবে সেই আইনকে বাতিল করে ইফতিজিং বন্ধ করতে চাচ্ছে বন্ধ হবে না আর বাড়বে আজকে মেয়েরা কেন আত্মহত্যা করছে চিন্তা করো তোমাদের কাছে বিচার একটা মেয়ে যখন ধর্ষিতা হয় এরপরে যখন থানায় মামলা করতে যায় সেখানে পুলিশদের কাছে আবার আর একবার ধর্ষিতা হতে হয় এরপরে সাংঘাতিক মানে সাংবাদিকরা আসে এই সাংবাদিক নামক সাংঘাতিক লোকেরা এসে আবার তন্ন তন্ন করে জিজ্ঞেস করে এই নারীটা আবার তৃতীয়বার ধর্ষণের শিকার ঠিক কিনা এই কারণে কোন ভালো মেয়ে কোন লজ্জাবতী মেয়ে সে নিজেকে প্রকাশ না করে দুনিয়ার থেকে মৃত্যুর কি বেছে নিয়ে যায় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন ভালো করে জানেন ইফতিজিং বন্ধ করতে কি আইন দিতে হবে সেজন্য কঠোর আইন দিয়েছেন এই আইন যদি এই সমাজে চলত তাহলে কি স্কুল কলেজের সামনে মহিলা স্কুলের সামনে কলেজের সামনে এই যুবক ছেলেগুলো এতিমের মতো দাঁড়িয়ে থাকতো পুলিশ গিয়ে ওদের পিটাইয়ে তারপর হাড্ডি গুড়ি গুড়ি করে দিত ঠিক কিনা আল্লাহর আইনকে বাতিল করে ইফতিজিং বন্ধ করা কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না এজন্য মনে রাখতে হবে ও কোরআনের বিরুদ্ধে আমি সেখান থেকে চলে গেছি আরেকদিকে ইংরেজরা কোরআনকে বন্ধ করতে চেয়েছে কোরআন বন্ধ হয়েছে না ওরা বন্ধ হয়ে চলে গেছে জেনে রাখতে হবে যেই সমাজ যেই জাতি কোরআনের সঙ্গে বেদবি করে কোরআনের কোন হুকুমকে বাতিল করে কোরআনের হুকুমকে পছন্দ করে না আল্লাহ সুবাহ তারা সেই জাতিকে ধ্বংস করে ছাড়েন অপমান করে ছাড়েন বেজদেদ করে ছাড়েন ইংরেজরা সেভাবে চেষ্টা করলো কাজ হল না এরপরে জঘন্যতম চক্রান্তে লিপ্ত হল যেই চক্রান্ত আপনারা জানেন এরপরে শুরু হলো যে আমরা মাদ্রাসা ধ্বংস করে ভুল করেছি একদিকে আলেমদেরকে মারতে হবে আর একটা কাজ করতে হবে দুইটা ভাগ করতে হবে কটা ভাগ করতে হবে সবাইকে মারলে আমরা টিকতে পারবো না দুইটা ভাগ করতে হবে একটা ভাগ হবে ইংরেজদের পক্ষে আর একটা হবে বিপক্ষে একটার নাম দেওয়া হবে মডারেট মুসলিম কি নাম দেওয়া হবে মডারেট মুসলিম আর একটার নাম দেওয়া হবে চরমপন্থী মুসলিম একটার নাম দেওয়া হবে মডারেট মুসলিম আর একটা নাম মৌলবাদী মুসলিম দুইটা ভাগ করে ফেলো সেই ভাগ করতে গিয়ে কিছু দালালের প্রয়োজন ছিল দুইটা বড় বড় দালালকে তারা তৈরি করেছিল একটা দালালের নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি আর একটার নাম হচ্ছে আহমদ রেজা খান বেরিলি এই দুই দালাল সম্পর্কে আলোচনা ইনশাল আগামী জমত হবে বর্তমানেও এই রকমই চলছে আপনারা দেখেন এই যে আমেরিকার একটা রিপোর্ট আমি আগে কিছু অংশ শুনিয়েছিলাম সেখানেও আছে বর্তমান রিপোর্ট এটা এখানে বলেছে দুই হাজার সাতের দেওয়া রিপোর্ট সেখানে বলেছে যে আমাদের র্যান্ড মুসলিম র্যান্ড ইনস্টিটিউটের একটা গবেষণা থেকে বলছি র্যান্ড মুসলিমদের কাজ অর্থাৎ লেখা তাদের বই পুস্তকগুলো কম খরচে ভর্তিকে দিয়ে বিতরণ করো ওদের পক্ষে জানেমরা এদের লেখাগুলো ভর্তুকি দিয়ে ওদের পয়সা দিয়ে সাহায্য করো দুই নম্বর লেখছে যে তাদেরকে অর্থাৎ মডারেট মুসলিমদেরকে উৎসাহ দান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে লেখার জন্য যুবকদেরকে যেন তারা মডারেট বানায় আধুনিক মুসলিম মানে ইসলামের কিছু মানবে কিছু মানবে না এরপরে লেখছে যে তাদের অর্থাৎ মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া ইসলামের পাঠ্যক্রমে ঢুকিয়ে দেওয়া যেটা বর্তমানে হচ্ছে আজকের যে শিক্ষানীতি বা নীতিমালা তৈরি করা হয়েছে এর মধ্যে কোরআন শিক্ষার কোন স্থান নাই ও আমার জাতি যদি কোন জাতি কোরআন শিক্ষার থেকে দূরে থাকে কোরআনের আলো থেকে দূরে থাকে সে মানুষ না পশু কোরআন পরিষ্কার করে যে পশু এই পশুগুলোকে দিয়ে দুনিয়াতে কোনো কাজ হবে নাকি এরা তো ইপ্রিজিং করবি দিয়ে কি করে পশুর কোনো লজ্জা আছে নাকি কুত্তার কোন লজ্জা আছে কুত্তার রাস্তায় একটা মেলামেশা করে ছাগল একটার সাথে মেলামেশা করে গরু মেলামেশা করে কোন লজ্জা আছে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না ঢুকবে তারা কি করবে কোন মাদ্রাসার ছেলেরা ইফতিন করে কোন মাদ্রাসায় জঙ্গিবাদী পাওয়া যায় যা তো পাওয়া যায় সব কোথায় পাওয়া যায় কাজেই বুঝতে হবে আমাদের এইগুলো এখানে বলা আছে এরপরে আরেকটা লেখছে যে প্রাক ইসলামী এবং ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যমে ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সে সম্পর্কে সচেতনতাকে উৎসাহিত করা তার মানে ইসলামের আগের ইতিহাস মানুষকে আবার সচেতন করাও মিশরে গিয়ে ফেরাউনদের ইতিহাস পড়াও সৌদি আরবে গিয়ে মুসলিমদের আল্লাহ নবীর আগের যে ইতিহাস ছিল জাহিলি যুগের সেই ইতিহাসগুলো তাজা করো বাংলাদেশে শাহপরান শাহ মাকদুম শাহজালাল এদের ইতিহাস দরকার নাই কবর বানাইয়া মাদার পূজা করাও এদের ইতিহাসের ধার কাছে যেও না ওনাদের ইতিহাস যদি কেউ পড়ে তাহলে সেই দেশে ইসলাম ছাড়া থাকতে পারবে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ কেন আসছিলেন ইতিহাস পাওয়া দরকার ইতিহাস রাখবে না ইতিহাস করে চলে যাবে অন্যদিকে এইভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এরপর লেখছে যে পাঁচ নাম্বার দিচ্ছে যে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো সুফিবাদ এটা কেন এটা আমরা আলোচনা নিয়ে আসবেন পরে আলোচনাগুলোতে এটা তাসাউফকে তারা ভালোবাসে সেজন্য না খুশি হওয়ার কারণ নাই যে আমেরিকা তাসাউফকে ভালোবাসে বরং এজন্য যে সুফিবাদীর মধ্যে ঢুকলে তারা আস্তে এমনি জেহাদ থেকে সরে যায় জেহাদের অর্থ অফসের জেহাদ অস্ত্রের জেহাদ দরকার নাই গোলাম আহমদ কাদিয়ানিও ইংরেজদের বিরুদ্ধে প্রথম পক্ষে ইংরেজদের পক্ষে মুসলমানদের বিপক্ষে প্রথম ফতুয়া দিয়েছে জেহাদকে নাম ছোড় দোয়ায় ভাইও ইসলামে হারাম হায় কতল তাল ইংরেজরা যাস আল্লাহর ছায়া আল্লাহর রহমত কাজে এর বিরুদ্ধে জেহাদ করা যাবে না যুদ্ধ করা যাবে না এই ফতুয়া প্রথম দিয়েছে কে গোলাম আহমদ কাদিয়ানি এই জন্য সুফিবাদকে সে উৎসাহিত করতে বলেছে এরপরে লিখেছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো যে কোনো আলেম যদি কোরআন হাতে সই কথা বলে তারে বলে দাও যে জঙ্গিবাদের সাথে মিল আছে এ জঙ্গিবাদী করে এ অমুক করে হরকুতুল জেহাদ করে যে এমবি করে অমুক করে তমুক করে এইভাবে একটা সাথে লাগাই দাও তাহলে সে এমনি বন্ধ হয়ে যাবে লেখা আছে পরিষ্কার কাজে বুঝতে হবে এই দেশেও যেগুলো হচ্ছে এখন যে আলেম কোরআন হাতিদের কথা বলে কিছু লোকেরা তার কথার থেকে কি পায় জেহাদের কথা বললে যদি জঙ্গিবাদী হয় তো জেহাদের কথা কোরআনে আছে জেহাদের কথা হাদিসে আছে জেহাদের কথা আল্লাহর নবীর জীবনে আছে আল্লাহর নবী নিজে গোটা জীবনে সাতাইশটা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন কোরআন হাদিস ভরা জেহাদ যদি জেহাদের কথা অপরাধ হয় তাহলে কোরআনের মধ্যেও কি আছে এজন্য ভালো করে বুঝতে আল্লাহকে ভয় করতে হবে তারপর লেখছে মৌলবাদী চরমপন্থী ও সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কাজের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা করার থেকে বিরত থাকো মানে মুসলমানদের যে বীর পুরুষরা আছে ওদের বীরত্ব বয়ন করবা না ওদেরকে কাপুরুষ বলবা ওদের সৈনিকেরা ইসরায়েলের সৈনিকেরা বাদুর বস্তার ভিতরে ঢুকে তারপরে ট্যাঙ্কের গোলা নিয়ে একটা গুলি ছড়ে পালাই যায় এরা বীর পুরুষ আর ওদের ট্যাঙ্কের সামনে একটা শার্ট পরে একটা পাজামা পরে পাথর নিয়ে বুকে দাঁড়িয়ে তারপর পাথর মারে এরা হলো কাপুরুষ এরা হলো কাপুরুষ মিডিয়ার কাজ এটা লিখে দিয়েছে এটা তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে প্রচার করো এবার আরো অনেকগুলো আছে মৌলবাদী ও জঙ্গি গ্রুপগুলোর দুর্নীতি বিশ্বাসঘাতকতা এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করার জন্য সাংবাদিকদের উৎসাহ দান করো অর্থাৎ মৌলবাদী যারা ওদের ভাষায় যারা পিওর মুসলিম এদের পিছনে আগে ওদের দোষগুলো বাইর করো কোন জায়গায় কার কি দোষ আছে এই দোষগুলো খুঁজে খুঁজে বাইর করো আসা না দেশে আমাদের এলাকাতেও আস দেখবেন এই এলাকায় বহু লোকেরা আছে আমার বিরুদ্ধে কেবল তালাশ করে কেমনে একটা দোষ পাওয়া যায় যদি কোনো একটা দোষ পাওয়াই গেল একেবারে তাদের আর সাংবাদিকরা না নিজেরা ঘুরে ঘুরে তারা পোস্টা বিলি করে ঠিক কিনা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমরা পার্বত্য অঞ্চলে একটা সুন্দর একটা স্কিম নিয়েছিলাম খ্রিস্টানদেরকে মুসলিম বানানোর সেইটাকে তারা কত কালারিং করে প্রচার করলো আর এই দেশের কিছু মৌলবী এলাকার মৌলবী নিজের পয়সার টাকা দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে আমার বিরুদ্ধে পোস্টার করেছে এলাকায় ছেড়েছে ডাকে ছেড়েছে ছয় টাকার টিকিট লেগেছে এক একটাই এরকম প্রায় কয়েক হাজার সিসি বিলি করেছে ভাইরা আমার এটাই এখানে লেখা আছে মৌলবাদী ও জঙ্গিবাদী জঙ্গি গ্রুপগুলোর দুর্নীতি করে এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করো এবং এজন্য সাংবাদিকদেরকে উৎসাহিত করো মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করো মানে বিভেদ বিভাজন সঙ্গে দাও মধ্যে তাফরিক করে দাও এটা হচ্ছে এখন এই জন্য আমাদের মনে রাখতে হবে এই কুফফাদের চক্রান্ত এটা আগেও ছিল এখন আছে ইংরেজরা সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য দুইজন লোককে তৈরি করেছিল ভারতবর্ষে একজনের নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি আর একজনের নাম আহমদ খান রেজা বেরুলবি কাদিনী সম্পর্কে আরো আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন